ইন্টারনেটের ভাষা পরিস্থিতি সম্পর্কিত প্রতিবেদন পড়ছি দীপাঞ্জন দাস সংক্ষিপ্ত প্রতিবেদন এই প্রতিবেদন কেন আমরা কারা অভিধান ও ব্যাকরণ অনুযায়ী ভাষা প্রধানত মানুষের নিজেদের মধ্যে বিভিন্ন তথ্য প্রকাশ করার একটি কাঠামোগত পদ্ধতি কিন্তু ভাষার তাৎপর্য এর চেয়ে আরও অনেক বেশি ভাষা আমাদের পরস্পরকে দেওয়া সেই প্রাথমিক ঐতিহ্য যা আমরা আমাদের পূর্বজদের থেকে উত্তরাধিকার সূত্রে পাই এবং ভাগ্য অনুকূল থাকলে দিয়ে যাই অনুজদের আমরা যখন ভাবি বলি শুনি বা কল্পনা করি তখন ভাষা ব্যবহার করি নিজেদের জন্য এবং পরস্পরের জন্যও এই পৃথিবীতে আমরা কারা আমরা কেমন তার মর্মে আছে এই ভাষা এর মাধ্যমে আমরা গল্প বলি পাশাপাশি নিজের এবং একে অপরের বিষয়ে কি জানি তা সকলের সঙ্গে ভাগ করে নেওয়াও এই ভাষারই সাহায্যে আপনি কোন ভাষায় কথা বলেন সেই ভাষাতেই কি স্বপ্ন দেখেন কাজের জায়গায় যে ভাষায় কথা বলেন মনে মনে কি সেই ভাষাতেই ভাবনা চিন্তা করেন না অন্য ভাষায় এমন কি কখনো হয় যে ভাষার গান শুনতে আপনি পছন্দ করেন সেই ভাষা আপনি বোঝেন না প্রতিটি ভাষাই আসলে আমাদের হওয়া করা এবং যোগাযোগ স্থাপনের পদ্ধতি বিশেষ এবং তার চেয়েও গুরুত্বপূর্ণ হল এটি কল্পনা করা ও জানারও মাধ্যম আমাদের প্রতিটি ভাষা নিজেই এক একটি কোট জ্ঞানতন্ত্র আনকোট আমাদের ভাষা এমন একটি মৌলিক উপায় যার মধ্য দিয়ে জগৎকে আমরা বুঝি সেই সঙ্গে অপরকেও বোঝাই ভাষা হতে পারে মৌখিক ব্র্যাকেট কথ্য ও সাংকেতিক ব্র্যাকেট ক্লোজড লিখিত অথবা শীষ দেওয়া বা ঢাকের শব্দের মধ্য দিয়েও তা সম্প্রচারিত হতে পারে এই সবকটি রূপেই ভাষা জ্ঞানের প্রতিনিধি অন্যভাবে বলতে গেলে আমরা যা জানি যা ভাবি এবং বিশ্বাস করি তা প্রকাশ করার সবচেয়ে স্বতঃসিদ্ধ পথ হল ভাষা এবারে সেই ভাষাগুলির কথা ভাবুন যার মাধ্যমে আপনি বলেন ভাবেন লেখেন অথবা স্বপ্ন দেখেন এগুলির মধ্যে কটি ভাষা আপনি ডিজিটাল স্পেসে ভাবের পরিপূর্ণ আদান প্রদান এবং যোগাযোগের জন্য ব্যবহার করতে পারেন অনলাইনে আপনার ভাষার বা ভাষাগুলি ব্যবহার করার অভিজ্ঞতা কেমন যে হার্ডওয়্যার আপনি ব্যবহার করেন তাতে কি আপনার ভাষার অক্ষর ব্যবহার করা হয় নিজের ভাষা ব্যবহার করার জন্য কি আপনাকে কিবোর্ড বদলাতে হয় যখন আপনি সার্চ ইঞ্জিনে কোনো তথ্য খোঁজেন তার উত্তর কি আপনি যে ভাষাতে চান সেই ভাষাতে আসে ইন্টারনেট ব্যবহার করার জন্য আপনাকে কি নিজের ভাষার বাইরে অন্য কোনো ভাষা শিখতে হয়েছে এই প্রশ্নগুলির কোনোটির বা অধিকাংশেরই উত্তর যদি কোটানকোট না হয় তাহলে আপনি এই দুনিয়ায় সুবিধাজনক অবস্থায় থাকা গুটি কয়েক মানুষদের মধ্যে একজন যারা নিজের ভাষায় অনায়াসে ইন্টারনেট ব্যবহার করতে পারেন এবং সেক্ষেত্রে আপনার ভাষা খুব সম্ভবত ইংরেজি আমাদের জ্ঞান যোগাযোগ আর কাজের অন্যতম গুরুত্বপূর্ণ পরিকাঠামো এখন ইন্টারনেট ও তার বিভিন্ন ডিজিটাল স্পেস কিন্তু এই পৃথিবীর সাত হাজারেরও বেশি ভাষার ব্র্যাকেট কথ্য ও সাংকেতিক ভাষা সহ ব্র্যাকেট ক্লোজড মধ্যে কটির অভিজ্ঞতা আমরা অনলাইনে পুরোপুরি পেতে পারি সত্যিকারের বহুভাষিক ইন্টারনেট দেখতে বুঝতে এবং শুনতে কেমন লাগতে পারে এই প্রতিবেদন ওপরের প্রশ্নের উত্তর দেওয়ার একটি প্রচেষ্টা আমরা তিনটি সংস্থার এক সমবায় whose knowledge Oxford internet institute এবং the centre for internet and society Bharat ইন্টারনেটের ভাষার পরিস্থিতি নিয়ে নানা উপলব্ধি অভিজ্ঞতা ও বিশ্লেষণ তুলে ধরতে আমরা একত্রিত হয়েছি এবং আরও যারা এই বিষয়গুলো নিয়ে ভাবনা চিন্তা চালাচ্ছেন তাদের সঙ্গে সম্মিলিতভাবে আমরা আরও বহুভাষিক ইন্টারনেট ডিজিটাল প্রযুক্তি ও অভ্যাস গড়ে তোলার আশা রাখি এই রিপোর্টের উদ্দেশ্য তিনটি এক ইন্টারনেটের বর্তমান ভাষা পরিস্থিতির একটি রূপরেখা তৈরি করা আমরা বুঝতে চেষ্টা করছি ইন্টারনেটে বর্তমানে কোন ভাষাগুলির উপস্থিতি রয়েছে এবং কেন এই কাজটি আমরা সম্পাদন করছি পরিমাণগত তথ্য ব্র্যাকেট বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্ম টুলস ও স্পেসের পরিসংখ্যান বিশ্লেষণ করে ব্র্যাকেট ক্লোজড ও গুণগত তথ্যের ব্র্যাকেট অনলাইনে ভাষাকে কেন্দ্র করে মানুষের নিজস্ব কাহিনী ও অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে ব্র্যাকেট ক্লোজড বিশ্লেষণের মধ্য দিয়ে দুই ইন্টারনেটকে আরও বহুভাষিক করে তুলতে কি কি প্রতিবন্ধকতা এবং সুযোগ রয়েছে সেই ব্যাপারে সচেতনতা গড়ে তোলা বিশ্বের সমস্ত ভাষার জন্য প্রযুক্তি কন্টেন্ট এবং সম্প্রদায় গড়ে তোলার মধ্যে যেমন গভীর সমস্যা রয়েছে তেমনই আছে দারুণ সুযোগ ও সম্ভাবনা এই প্রতিবেদন তার মধ্যে থেকেই কিছু সমস্যা ও সম্ভাবনা তুলে ধরবে তিন কর্মসূচি পেশ করা এই সকল চিন্তাভাবনা এবং সচেতনতাকে সামনে রেখে আমরা কিছু পথ নির্দেশ স্থির করতে চেষ্টা করব যার সাহায্যে আমরা এবং আমাদের মতো আরও যারা বিশ্বজুড়ে এই বিষয়গুলি নিয়ে কাজ করে তারা ইন্টারনেটকে আরও বহুভাষিক করে তোলার পরিকল্পনা এবং কর্মপদ্ধতি স্থির করতে পারেন